ও বন্ধু তুমি আর কত ঘুমাবে অলস নিদ্রায় বিভোর হয়ে স্বপ্ন স্বপ্নপুরীতে আর কত ঘুরব ওঠো ওঠো যাবে আমার সাথে আমি মৃত্যু পুরীতে যাব শহীদ মরণ খুঁজতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদ মরণ খুঁজতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদ মরণ খুঁজতে তুমি থেকো না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে তুমি থেকো না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদ মরণ খুঁজতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদ মরণ খুঁজতে আশার প্রদীপ যে আছে যতনে আশার প্রদীপ যেখানে নিভে আছে যতনে নেই কোনো দাম জীবনে সুখ শুধু যেন মরণে নেই কোনো দাম জীবনে সুখ শুধু যেন মারালে তুমি যাবে কি বলো আমার সাথে যাবে কি বলো আমার সাথে পারবে কি বলো তুমি জাগতে যদি পারো তবে আর ঘুমে থেকো তুমি থেকো না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে তুমি থেকো না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে আমি পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে আমি পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে মায়ার হাজার বাঁধন বাঁধবে তোমায় সারাখ মায়ার হাজার বাঁধন বাঁধবে তোমার সারাখ বিপদ আপদ মুসিব রুখবে তোমার সারা পথ বিপদ আপদ মুসিব রুখবে তোমার সারা পথ তবু যেতেই হবে সব ডুবিয়ে যেতেই হবে সব ডুবিয়ে বিজয় ছিল পারবে তুমি তবে চলো না আমার সাথে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে আমি মৃত্যু পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে তুমি থেকে না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে তুমি থেকে না ঘুমে বিভোর হয়ে স্বপ্ন পুরীতে আমি পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে আমি পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে আমি পুরীতে যাব বন্ধু শহীদি মরণ খুঁজতে